الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وآت ذا القربى حقه والمسكين وابن السبيل ولا تبذر تبذيرا إن المبذرين كانوا إخوان الشياطين وكان الشيطان لربه كفورا আলহামদুলিল্লাহ আমরা আমাদের ধারাবাহিক দার্সুল কোরআনে বসতে পেরে রব্বুল আলমিনের শুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ গতকাল মূলত দুইটি বিষয়ে আলোচনা করা হয়েছিল যে বিষয়গুলো একটি ইসলামী রাষ্ট্রের কর্মসূচির অন্তর্গত ইসলামী রাষ্ট্র পরিচালনার জন্য চার দফা মূলনীতি এবং চোদ্দ দফা কর্মসূচি এই চোদ্দ দফা কর্মসূচি থেকে আমরা আলোচনা শুরু করেছি গতকালকে দুই দফা কর্মসূচি আলোচনা করা হয়েছে আজকে ছাব্বিশ আয়াতের নাম্বার তেলাবাদ থেকে আলোচনা শুরু করেছি ছাব্বিশ সাতাইশ এখানে আল্লাহ ফরমান তোমরা তোমাদের নিকটবর্তী আত্মীয় স্বজনকে তার অধিকার আদায় করে দাও এবং মিসকিন ও মুসাফিদকেও তাদের অধিকার দিয়ে দাও এবং তোমাদের সম্পদ থেকে তোমরা অপচয় করো না আল্লাহ পাক সর্বপ্রথম ঘোষণা দিয়েছেন ইসলামী রাষ্ট্রের মূল ভিত্তি হবে আল্লাহ পাক সুবাহান দাসত্বের ভিত্তিতে সেই রাষ্ট্র পরিচালিত হবে আল্লাহ পাক সুবাহান দাসত্বের ভিত্তিতে রাষ্ট্রের সামগ্রিক সকল কাজ কর্ম যা কিছু আছে সব কিছু পরিচালিত হবে আল্লাহ নির্দেশিত পন্থায় সকল কর্মে মানুষ শুধুমাত্র আল্লাহরই আবাদতি করবে এরপর পরস্পরে যে অধিকার আছে সেই অধিকার নিয়ে আলোচনা শুরু করা হয়েছে মানুষের পরস্পরের অধিকারের মধ্যে পিতামাতার যে অধিকার সেই অধিকার প্রদানের জন্য নির্দেশ করা হয়েছে আর পিতামাতার অধিকার আদায়ের পর মানুষের কাছে এরপর কার কার অধিকার আছে সেই অধিকার গুলোর ব্যাপার আল্লাহ নির্দেশ প্রদান করছেন তাদের অধিকার গুলো তোমরা দিয়ে দাও এরপর পিতামাতার পরই হলো নিকটতম আত্মীয় স্বজন কুরবা আপনাদের নিকটতম আত্মীয় স্বজন আর মিসকিন এবং মুসাফির তাদের সকলেরই পাওনা আছে তোমাদের কাছে তাদের সেই পাওনা পরিশোধ করে দাও এটা তাদের অধিকার দরিদ্র প্রতিবেশী দরিদ্র আত্মীয় স্বজনকে অথবা মিসকিন মুসাফিরকে কেউ কিছু দান করলে মনে করে সে অনুগ্রহ করছে কিন্তু আসলে এটা অনুগ্রহ নয় এটা তাদের পাওনা তার কাছে সে তার পাওনা পরিশোধ করছে আল্লাহ ওই ভাষাই আদেশ করছেন তোমার নিকটতম আত্মীয় স্বজনকে তার অধিকার আদায় করে দাও তার হক তার পাওনা সেটা তোমরা আদায় করে দাও নিকটতম আত্মীয় স্বজন যারা আছে সে আত্মীয় স্বজনের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হক হলো তার আত্মীয়দের মধ্যে যিনি সম্পদশালী আছেন তার উপর আল্লাহ এমন ভাবে এই সমাজ ব্যবস্থাটাকে সাজিয়েছেন মানুষের সমাজ ব্যবস্থাটাকে এমন সাজিয়েছেন যে দেখবেন একটা গোত্রের মধ্যে সকল মানুষই একই রকম অবস্থায় নাই এমনকি একই পিতার গড়ে জন্ম নেওয়ার পরেও সকল ভাইয়ের অবস্থাও একরকম থাকে না কোনো ভাই অনেক সচ্ছল হয়ে যায় আর কোনো ভাই দরিদ্র হয়ে যায় অথচ একই পিতার সন্তান আল্লাহ পাক এই সমাজে একে অন্যকে একের উপর অন্যকে তিনি অগ্রাধিকার দিয়েছেন আর একজনের উপর আরেকজনের কিছু কর্তব্য নির্ধারণ করে দিয়েছেন সকলেই যদি তাদের সকল প্রয়োজনগুলো সমানভাবে পূরণ করতে পারত কেউ কারো দ্বারস্থ হতো না কারো কারো মুখাপেক্ষি হতো না কারো সাথে কারো সম্পর্ক থাকতো না কিন্তু এর মাধ্যমে আল্লাহ পাক সুবাহ মানুষকে পরস্পরের সাথে জড়িয়ে রেখেছেন যিনি সম্পদশালী তার আত্মীয় স্বজনের মধ্যে যারা দরিদ্র সেই সম্পদশালী ব্যক্তির প্রতি তার কর্তব্য হলো তার দরিদ্র আত্মীয় স্বজনের খোঁজখবর নেওয়া তাদের খাওয়া পড়া চলাফেরা রোগাক্রান্ত হলে তার চিকিৎসা এ সকল কিছু তাদের মৌলিক যে প্রয়োজনগুলো আছে সেই প্রয়োজনগুলোর কুসখবর নেওয়া এবং তার সামর্থ্য অনুযায়ী তার সেই অভাবগুলো পূরণ করা এটা তার কর্তব্য এটা দরিদ্র আত্মীয় স্বজন তার অভাবের কারণেই অন্য মানুষের কাছে তার অভাবের কথা না বলে তার আত্মীয় নিকটতম আত্মীয় স্বজন যারা সম্পদশালী তাদের কাছে বলাটাই বেশি নিরাপদ মনে করে এই জন্য এটা সবচেয়ে তার নির্ভরযোগ্য জায়গা তার এটা অধিকার তার কারণ অন্যের কাছে বর্ণনা করলে তার সে অপমানিত হবে লজ্জিত হবে তার অসচ্ছলতার কথা তার কষ্টের কথাগুলো অন্যেরকে জানান উঠছে তার সবচেয়ে বড় নিরাপদ হলো নিজের আত্মীয় স্বজন যারা সচ্ছল তাদের কাছেই বলা এই জন্য তার একটা অধিকার সেটা চাইতে পারে তার অধিকার এখানে পাওনা এটা চাইতে পারে আল্লাহ পাক সুবাহ সকলের প্রতি আদেশ প্রদান করেছেন তোমার নিকটতম আত্মীয় স্বজন তাদের যে হক আছে তোমার কাছে সেই হকটা তুমি আদায় করে দাও সেই হকটা হতে পারে অর্থনৈতিক অথবা এমন হতে পারে যে শুধু ব্যবহারের দিক থেকে হতে পারে মানুষের পরস্পরের যে যত প্রকারের সম্পর্ক আছে এর মধ্যে সবগুলো এর মধ্যে সামিল একজন আত্মীয় আর একজন আত্মীয়তার আত্মীয়ের কাছ থেকে কি আশা করে সুসম্পর্ক আশা করে যে তার কাছে যে উত্তম ব্যবহার আশা করে তার কাছে হৃদ্যতাপূর্ণ আচরণ আশা করে তার অধিকার আত্মীয় হিসেবে তার অধিকার খাটায় যে আমার অমুক আত্মীয় তার দ্বারা আমার কোনো ক্ষতি হবে না আমার কোনো সমস্যা হলেও সে আমার সহযোগিতায় সে আমার পাশে থাকবে এই যে পরস্পর একজন আত্মীয় আরেকজনের প্রতি আস্থা রাখে এটা তার অধিকার এটা তার অধিকার সে হিসেবে সে তার উপর সে আস্থা রাখে এজন্য সামগ্রিক অবস্থা একজনের হইতে পারে তার অর্থনৈতিক সচ্ছলতা নাই কিন্তু আত্মীয়দের সাথে সুসম্পর্ক রক্ষা করে সে তার অধিকারটা আদায় করছে তাদের সাথে উত্তম ব্যবহার করে সে তাদের অধিকারটা আদায় করছে কেউ রোগাক্রান্ত অসুস্থ হয়ে পড়েছে টাকা দিয়ে পারছে না সহযোগিতা করছে সে শ্রম দিয়ে সহযোগিতা করছে তাকে দ্রুত হয়তো ডাক্তারের কাছে নিয়ে গেছে অথবা তার জন্য ডাক্তার প্রেসক্রিপশন দিয়েছে সে ফার্মেসি থেকে ওষুধ কিনে আনার মতো লোক নাই সে দৌড়ে গিয়েছে ফার্মেসি থেকে ওষুধ কিনে এনেছে এগুলোর আত্মীয়দের হক যে কোনো ধরনের যে কোনো সমস্যাই হোক সর্বাবস্থায় সবসময় যে টাকা দিয়ে সহযোগিতা করতে হবে এমন নয় টাকা ছাড়াও একজন আত্মীয় আরেকজন আত্মীয়ের কাছে যত প্রকারের অধিকার আশা করে থাকে সকল অধিকার এর মধ্যে সামিল সে অধিকার আদায় করে দিতে হবে এরপর হলো মুসাফিরের হক হ্যাঁ, মিসকিনের হক মিসকিন হলো ওই ভদ্র দরিদ্র ব্যক্তি যে কারো কাছে হাত পাতে না সে কষ্ট করে তার সম্পদ আছে একেবারে নাই এমন নয় সে নিঃস্ব নয় ফকির নয় তার আছে সম্পদ কিন্তু সেই সম্পদ দিয়ে সে স্বাচ্ছন্দ্যে চলতে পারে না তার কিছু অভাব থাকে কষ্ট করে চলতে হয় কিন্তু সে বদ্র হওয়ার কারণে তার কষ্টের কথাটা অন্যের কাছে প্রকাশ করে না এই কারণে যারা বুধ শক্তি রাখে না জাহিল অজ্ঞ মূর্খ তারা তার আচার আচরণ দেখে মনে করে সে ধনী লোক কিন্তু তার আত্মমর্যাদার কারণে তার অভাবের কথাটা সে প্রকাশ করে না সেই ব্যক্তি হলো মূলত মিসকিন যে তার সম্পদ আছে কিন্তু সেই সম্পদ দিয়ে তার চলে না কষ্ট করে চলতে হয় সেই ব্যক্তি হলো মিসকিন আর ওই মিসকিনের হক আছে সম্পদশালী ব্যক্তির উপর ওই আত্মীয় স্বজন ছাড়াও সে আত্মীয় হোক অনাত্মীয় হোক সমাজের সকল স্তরের মানুষের কাছে তার অধিকার আছে যাদের সামর্থ্য আছে সে অধিকার দেওয়ার সেই সকল ব্যক্তির উপর সে অধিকার আছে সে মিসকিন আত্মীয় হওয়ার শর্ত নয় মিসকিন অনাত্মীয় হতে পারে সেই মিসকিনের অধিকার আছে যাদের কাছে সম্পদ আছে আল্লাহ যাদেরকে সম্পদ দিয়েছেন তাদের কাছে সে তাদের কাছে পাওনা তার আছে এবং সেই সম্পদশালী ব্যক্তিগণ এই সকল ভদ্র দরিদ্র লোকের অভাব অনটনের খোঁজখবর নেবেন খোঁজখবর নিয়ে যেহেতু তারা আত্মমর্যাদা বোধ সম্পন্ন এই জন্য গোপনে গোপনে তাদের অভাবগুলো পূরণ করে দিবেন এটা ওই মিসকিনদের অধিকার আছে অন্য সকল সম্পদশালী মুসলিমের উপর তাদের অধিকার সেই অধিকারটা আদায় করে দিতে হবে ওয়াবনা সাবিল এবং মুসাফির যারা সেই মুসাফিরও পাওনা আছে সম্পদশালী ব্যক্তির উপর সেই মুসাফির হতে পারে সে সম্পদশালী হতে পারে তার নিজ বাড়িতে সে জাকাত দাতা সে জাকাত দেয় কিন্তু সফর হালতে এসে নিঃস্ব হয়ে গেছে তার সম্পদ তার হাতে নাই হতে পারে চুরি হয়ে গেছে চিন্তাই হয়ে গেছে অথবা তার হারিয়ে গেছে অথবা খরচ করে শেষ করে ফেলেছে যে কোনো ভাবেই হোক সে নিঃস্ব হয়ে গেছে সফর হালতে তখন যেই এলাকায় সে সফর হালতে এইভাবে নিঃস্ব হয়ে গেল ওই এলাকার সকল মানুষের উপর এটা তার অধিকার প্রথমত হলো তার থাকার ব্যবস্থা করা মধ্যম পন্থায় সমাজের মধ্যস্তরের লোকজন যেই ধরনের বিছানায় ঘুমায় এই ধরনের বিছানায় তাকে থাকতে দেওয়া তার খাবারের ব্যবস্থা করা এটা কমপক্ষে তিন দিন তাদের উপর ওই মুসাফির ব্যক্তির অধিকার তিন দিন পর্যন্ত তার টাকা খাওয়ার ব্যবস্থা করতে হবে সেই মুসাফির ব্যক্তি তাদের চিনা হোক ও হোক অপরিচিত লুকি হোক এবং তার বাড়িতে পৌঁছার জন্য বাহনের ব্যবস্থা করে দেওয়া পৌঁছার ব্যবস্থা করে দেওয়া এমন ব্যবস্থা করে দেওয়া যে ব্যবস্থার মাধ্যমে ওই মুসাফির ব্যক্তি তার বাড়িতে পৌঁছতে পারে এখন এখানে দেখেন যে অধিকারের ক্ষেত্রে আল্লাহ পাক তার প্রত্যেক বান্দার উপর এটা অপরিহার্য করে দিয়েছেন যে তার উপর প্রথম অধিকার হলো তার পিতা মাতার পিতামাতার উপর পিতামাতার অধিকার সন্তানের উপর সে অধিকারটা হলো তার সাথে উত্তম ব্যবহার করা তাদের যাবতীয় প্রয়োজনাদি পূরণ করা তাদের খেদমত করা সেবা শুশ্রূষা করা কোন প্রকারের কষ্ট না দেওয়া সবগুলো হলো পিতামাতার অধিকার আর পিতামাতার অধিকারের পরই সকল নিকটতম আত্মীয় স্বজনকে এখানে আল্লাহ নিরাপত্তা দিয়েছেন নিকটতম আত্মীয় স্বজনকে পরিপূর্ণ নিরাপত্তা দিয়েছেন সেই নিকটতম আত্মীয় স্বজন এক আত্মীয় অন্য আত্মীয়ের প্রতি তার হক অধিকার নির্ধারণ করে দিয়েছেন সে হকগুলো সে আদায় করে দেবে মানুষ যখন কোনো কিছু সাবকা করে সে সাবকার সোয়াব পায় যদি তার এই নিকটতম কোনো আত্মীয় স্বজনকে সাবকা করে দ্বিগুণ সোয়াব পায় কারণ হলো এক হলো সৎকার সোয়াব আরেকটা হলো আত্মীয়তার হক আদায় করার সোয়াব রাসুল্লাহ সাল্লু বলেছেন তোমাদের মধ্য থেকে কেউ যদি তার হায়াত বারক এটা চায় এবং তার রিজিকটা প্রশস্ত হোক এটা চায় তাহলে সে যেন আত্মীয়তার সম্পর্ক অটুট রাখে সে আত্মীয়তার সম্পর্ক অটুট রাখলে তার হায়াত বৃদ্ধি হবে তার রিজিক প্রশস্ত হবে এই জন্য আত্মীয়তার হক অত্যধিক মর্যাদাপূর্ণ আর যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে তাদের ব্যাপারে খুব দুঃসংবাদ দিয়েছেন রাসুল্লাহ সাল্লাম তিনি বলেছেন আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী জান্নাতে প্রবেশ করবে না যে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে সে জান্নাতে প্রবেশ করবে না তাহলে আত্মীয়তা সম্পর্ক ছিন্ন করা বড় ধরনের একটা অপরাধ বড় ধরনের গুণা এই জন্য আত্মীয় স্বজনের পরস্পরের প্রতি হক আছে আত্মীয়দের অধিকার আছে সেই অধিকারগুলো পূর্ণভাবে আদায় করে দেওয়া এরপরের আত্মীয় স্বজনের পরেই হলো মিসকিন সে আত্মীয় হোক অনাত্মীয় হোক চীনা হোক ও চেনাই হোক সকল মিসকিন যারা দরিদ্র ভদ্র এই সকল লোকদের তাদের অভাবগুলো পূরণ করে দেওয়া এরপর হলো মুসাফিরের তার পরিপূর্ণ হক আদায় করা তার টাকা খাওয়ার ব্যবস্থা করা বাড়িতে পৌঁছানোর ব্যবস্থা করে দেওয়া এই তিন ধরনের তিন স্তরের মানুষের অধিকার প্রথম পিতামাতার এখন যদি আমরা একটা পরিসংখ্যান চালাই সমাজের মানুষের সংখ্যা অনুপাতে একটা সমাজে কত পার্সেন্ট পিতামাতা হন সমাজের কত পার্সেন্ট মানুষ পিতামাতা হিসাবে আছেন একটা পরিসংখ্যান যদি চালাই এরপরে তো আত্মীয়তার মধ্যে তো সকলই চলে এসেছে আত্মীয় স্বজনের মধ্যে তো বাকি সমাজের সকল মানুষই চলে এসেছে কেউ কোনো মানুষই কোনো আত্মীয়তার বন্ধন মুক্ত নয় প্রত্যেকেই প্রত্যেকের আত্মীয় সাথে তার সাথে সম্পর্কিত কিন্তু আত্মীয় স্বজন যেহেতু সাধারণত পাশাপাশি থাকে এই জন্য আত্মীয় স্বজনের সম্পর্কে জানা শোনা যায় কিন্তু আত্মীয় স্বজন ছাড়াও তো দূরের কিছু মানুষ কোনো মানুষ হতে পারে যে সে দরিদ্র মিসকিন কোনো সময় আমার জানা হয়ে গেল যে আমি জানলাম সে লোকটি ধরনের অভাবের মধ্যে আছে অথচ আমার আত্মীয় না আমার ধারে কাছে কেউ না কিন্তু কোনো না কোনো পরে সমাজ আমার পরস্পরে একটা দেখা সাক্ষাৎ যোগাযোগ সম্পর্ক হয়ে যায় কোনো না কোনো একটা হয়ে যায় সমাজ ব্যবস্থাটাই এমন তখন সেই ব্যক্তি মিসকিন ব্যক্তি যদি তার আত্মীয় স্বজনের কাছে না থাকে তাহলে অনাত্মীয় লোকের কাছে যদি সেই মিসকিন অবস্থায় থাকে তার দায়িত্ব হলো অনাত্মীয় হওয়া সত্ত্বেও তার অভাবটা পূরণ করে দেওয়া আর মুসাফির সর্বাবস্থায় তো তার সাধারণত নিজের আপনজনের কাছে থাকে না মুসাফির তো সেই হয় নিজের আপনজন থেকে দূরে সরে যায় চলন্ত অবস্থায় থাকে দূরবর্তী কোথাও চলে গিয়েছে এমন সময় তো সে অসহায় হয়েছে এই হিসেবে আমরা দেখি অধিকারের দিক থেকে যে বিষয়গুলো আনা হয়েছে পিতা মাতার পরে নিকটতম আত্মীয় স্বজন মিসকিন এবং মুসাফির এই সকল মানুষগুলো যদি আমরা পরিসংখ্যান চালাই দেখবো যে গোটা সমাজের সকল মানুষই এর মধ্যে অন্তর্ভুক্ত হয়ে গেছে সমাজের সকল মানুষই এর মধ্যে অন্তর্ভুক্ত হয়ে গেছে যে প্রত্যেকেই প্রত্যেকের উপর যে অধিকার রাখে সে অধিকার আছে এবং তাদের সকলের অধিকার যাদের উপর সে অধিকার তারা যেন তার অধিকারটা আদায় করে দেয় আল্লাহ নির্দেশ প্রদান করেছেন ইসলামী রাষ্ট্রের এটা গুরুত্বপূর্ণ একটা বিষয় থাকবে এই বিষয়গুলো এখানে নিকটতম আত্মীয় স্বজন পরস্পরের মধ্যে যে অধিকারগুলো আছে সেই অধিকার সচেতন করা অধিকারের ব্যাপারে তাদেরকে জাগিয়ে তোলা এই ব্যাপারে তাদেরকে পরিপূর্ণ আইলিম দেওয়া ইসলামী রাষ্ট্র এই কাজগুলো করবে এলিম দেওয়ার ক্ষেত্রে মানুষকে সে পূর্ণ এলিম দেবে এবং এটা বাস্তবায়িত করার জন্য পরিপূর্ণ ব্যবস্থা গ্রহণ করবে আর যারা মিসকিন তাদের ব্যাপারেও একে অন্যের কাছ থেকে যে মিসকিনরা তাদের অধিকার যে পায় সেই অধিকারগুলো আদায় করার ব্যাপারও এখানে সতর্ক করে দেওয়া হবে সচেতন করে দেওয়া হবে আদায়ের ব্যবস্থা করে দেওয়া হবে আর মুসাফিরদের জন্য সামগ্রিক ব্যবস্থা থাকবে তাহলে এইভাবে ইসলামী রাষ্ট্র পরিপূর্ণভাবে রাষ্ট্রের উপর প্রত্যেক জনগণকে পুরা বোঝা হিসেবে দাঁড় করায় না যে সকল মানুষ পুরা রাষ্ট্রের উপর বোঝা হয়ে বসে থাকবে রাষ্ট্র সক্রিয় আদায় করবে এই পর্যায়ে রাখে না কারণ প্রত্যেক ইমানদারদের প্রত্যেকের ইমানকে জাগিয়ে তোলে এবং প্রত্যেককে সচেতন সচেতন করে দেয় কার উপর কি অধিকার আছে প্রত্যেক মানুষ তখন সচেতন ভাবে প্রত্যেকে তাদের নিজেদের অধিকার গুলো সে আদায় করার জন্য তারা নিজেরা তৈরি থাকবে তাদের উপর যাদের অধিকার আছে সেই অধিকার গুলো এই জন্যই আদায় করবে যেটা আল্লাহ তার উপর সেটা কর্তব্য নির্ধারণ করে দিয়েছেন যদি তার এই কর্তব্য সম্পাদন না করে আল্লাহ তাকে পাকড়াও করবে এই ভয়ে সে তার অধিকার গুলো দেবে তার কর্তব্যগুলো সম্পাদন করবে ইসলামী রাষ্ট্র এই ব্যাপারে জনগণের মধ্যে পরিপূর্ণভাবে শিক্ষার মাধ্যমে তাদেরকে সচেতন করবে এমন শিক্ষা ব্যবস্থা চালু করবে যে শিক্ষা ব্যবস্থায় মানুষ সে মৌলিক এই শিক্ষাগুলো অর্জন করবে যে গোটা সমাজ ব্যবস্থায় তার উপর কার কার কর্তব্য আছে কার কার পাওনা আছে অধিকার আছে সেটা জানবে বুঝবে এবং বাস্তবে এটা আমল করবে প্রত্যেকে যদি এইভাবে আমল শুরু করে দেয় সমাজে অশান্তি থাকতে পারে না প্রত্যেক মানুষ যদি অন্যের অধিকারগুলো আদায় করে তাহলে সকলেই যদি অধিকার আদায়ের দিকে থাকে তাহলে এই সমাজে অশান্তি থাকতে পারে না মানুষের পরস্পরের মধ্যে রুহামা ভালোবাসা পয়দা হবে সমাজ ব্যবস্থা অত্যধিক সুদৃঢ় মজবুত হবে শান্তিপূর্ণ একটি সমাজ হবে অধিকার আদায়ের মাধ্যমে সকল মানুষ তারা নিজেরা তৃপ্তি পাবে কারো অধিকার আদায় করলে আত্মীয় স্বজনের অধিকার আদায় করলে মিসকিনের অধিকার আদায় করলে মুসাফিরের অধিকার আদায় করলে সে নিজে মনে মনে তৃপ্তি পাবে সে তার একটা কর্তব্য সম্পাদন করতে পেরেছে এবং এর বিনিময় সে আল্লাহর কাছে পাবে মানুষ তার প্রতিটি কাজে সর্ব অবস্থায় তারা নিজের কর্মকাণ্ডকে পরিপূর্ণভাবে আল্লামুখী করে দিয়ে সকল কাজকে তারা আল্লাহর এবাদত হিসাবে তারা পেশ করতে পারবে ইনশাল্লাহ এইভাবেই সমাজে একটা শান্তিপূর্ণ সহ অবস্থান তৈরি হবে সমাজের মানুষের মধ্যে কোনো শ্রেণী বৈষম্য তৈরি হবে না মানুষের মধ্যে কোনো ধরনের জুলুম অবিচার চলবে না যেমন ভাবে আজকে চলছে আজকে যাদের সম্পদ আছে বা যারা সম্পদের অধিকারী হয়েছে তারা অন্য মানুষের অধিকার হরণ করে অধিকাংশই হয়েছে অধিকাংশই অন্য মানুষের পাওনা আত্মসাত করে হয়েছে বৈধ উপায়ে সম্পদের মালিকের সংখ্যা খুবই কম খুবই নগণ্য হিসাব করে পাওয়া এদেশে বড় মুশকিল এদেশের বর্তমান অর্থনৈতিক প্রেক্ষাপট এমন যে যেভাবে পারে সেভাবেই সম্পদ আহরণ করে তোর জন্য তারা বিভিন্ন ধরনের সল ছাতুরির আশ্রয় নেওয়া ধোকা প্রতারণার আশ্রয় নেওয়া জাল জালিয়াতির আশ্রয় নেওয়া কত ধরনের পন্থা অবলম্বন করে তারা সম্পদ কুক্ষিগত করে মনে করে নিদেশে যে সম্পদ আছে এই সম্পদের প্রায় নব্বই ভাগ সম্পদ এদেশের দশ ভাগ মানুষের হাতে কুক্ষিগত আর ভাবি বাকি দশ ভাগ সম্পদ নব্বই ভাগ মানুষ সেগুলো নিয়ে টানাটানি কারাগারি করে এদেশের একটা ভারসাম্যহীন অবস্থা তৈরি হয়েছে একটা বড় কারণ হলো এদেশে প্রতিষ্ঠিত আছে পুঁজিবাদী অর্থ ব্যবস্থা যেই পুঁজিবাদী অর্থ ব্যবস্থার মূল কথা হলো সম্পদের উপর ব্যক্তির নিরঙ্কুশ মালিকনার স্বীকৃতি দেওয়া বিষয়গুলো আমরা আগামীকালকে আলোচনা করি ইনশাল্লাহ আল্লাহ যদি তৌফিক দেন এখানে আমাদের আলোচনা এখন শেষ করছি সুবাহ